জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা এক জিহাদে বের হলাম এবং আমরা সংখ্যায় তিনশো ছিলাম প্রত্যেকে নিজ নিজ পাথেও নিজেদের কাঁধে বহন করছিলাম পথে আমাদের পাথেও নিঃশেষ হয়ে গেল এমনকি আমরা দৈনিক একটি মাত্র খেজুর খেয়ে থাকলাম এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আবু আবদুল্লাহ একটি মাত্র খেজুর একজন লোকের কি করে যথেষ্ট হতো তিনি বললেন যখন আমরা তাও হারালাম তখন এর হারানোটা টের পেলাম অবশেষে যখন সমুদ্র তীরে এসে উপস্থিত হলাম হঠাৎ সমুদ্র একটা বিরাট মাছ কুলে নিক্ষেপ করলো আমরা সে মাছটি মজা করে আঠারো দিন পর্যন্ত খেলাম